থাকে অনেক দুশ্চিন্তা চিন্তা আমরা অনেকভাবে চেষ্টা করি অনেক লিটারেচার পড়ার চেষ্টা করি অনেকের কাছ থেকে বিভিন্ন দর্শন এবং পরামর্শ নিতে চাই যে আমাদের সন্তানদেরকে সফল ব্যক্তিত্বে পরিণত করতে হলে আমাদের করণীয় কী মূলত সেই উদ্দেশ্যে আমাদের আয়োজন যেখানে আমরা আমাদের সন্তানদেরকে সাহাবায় একমরা দিয়ে আল্লাহ তালা আনহুম এর আদলে সালফে সালেহিনের পদ্ধতিতে তাদের মতো করে সফল সোনালী ব্যক্তিতে পরিণত করতে পারি ইতিমধ্যে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি বিশেষ করে গত কয়েকটি পর্ব ধরে আমরা আলোচনা করছিলাম যে আমাদের সন্তানদেরকে যদি আমরা সোনালী শিশু হিসেবে গঠন করতে চাই তাহলে আমাদের করণীয় কি সেক্ষেত্রে আমরা মৌলিক যে মূলনীতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম তা হচ্ছে যে সোনালী শিশুদের তাদের মানসিক বিকাশের জন্য আমাদের কি কি মূলনীতি অবলম্বন করা দরকার সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে তাদের সাহস সোনালী শিশুদের সাহচর্য সময় কাটানো এবং তাদের অন্তরে তাদের মনে তাদের তাদের মধ্যে খুশি বা আনন্দ ইত্যাদি তৈরি করে দেয়া আমরা আলোচনা করেছিলাম যে তাদের মাঝে অত্যন্ত সৃষ্টিশীল প্রতিযোগিতা এর আয়োজন করা এবং তার মধ্যে যারা ভালো করবে বা যারা চ্যাম্পিয়ন হবে এই জাতীয় প্রতিযোগিতা তাদের মধ্যে বিভিন্ন ধরনের পুরস্কারের বিতরণ করা আমরা আরও আলোচনা করেছিলাম যে তাদেরকে অনুপ্রেরণা প্রদান করা তাদেরকে বিভিন্ন ভাবে ভালো কাজে তাদেরকে অনুপ্রেরণা দান করতে হবে যাতে তারা কাজগুলোতে তারা খুব আগ্রহী হয়ে ওঠে সে অনুপ্রেরণার ক্ষেত্রে আমরা যে কথাটি বলেছিলাম যে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তিনিও শিশুদেরকে বিভিন্ন কাজে অনুপ্রেরণা প্রদান করতেন এবং এই অনুপ্রেরণা আমাদেরকে বুঝতে হবে যে শিশুদেরকে অনেক বড় ব্যক্তিত্বে যদি পরিণত করতে হয় তাহলে অনুপ্রেরণা রয়েছে অতি গুরুত্ব আমরা সাধারণত এই জায়গায় রাসুল্লাহ সাল আলী ইসলাম এবং সাহাবাই দিয়ে আল্লাহ তালহম তাদের সন্তানদেরকে বা তাদের সামনে যে সকল শিশুরা ছিল তাদেরকে কিভাবে অনুপ্রেরণা প্রদান করতেন তার অনেকগুলো এক্সাম্পল আমরা তুলে ধরেছি যেমন আমরা বলেছিলাম যে হজরত আব্দুল ইবনে অমর আদি আল্লাহ আনহু রাসুল্লাহ সাল আলী আসলাম যখন সাহাবাই কারামদেরকে জিজ্ঞেস করেছিলেন যে এমন একটি গাছ রয়েছে মরুভূমিতে যে গাছের পাতা পড়ে না সেই কাজ গাছটি একটি মোমেনের মতো যে মোমেন কখনো তার কোনো কিছুর পতন হয় না অর্থাৎ ভালো যে কাজ তিনি অব্যাহত রাখেন সেটি কখনো পতন হয় না তখন ইবনে ওমরাদি আল্লাহ তালাহ তিনি মনে মনে বলছেন ভাবছিলেন যে গাছটি কি হতে পারে এবং তার মনে আসছিল যেটি খেজুর গাছ কিন্তু তিনি উত্তর দেননি কারণ সেখানে আবকর ওমরের মতো রাদি আল্লাহ তাল আনহুমের ব্যক্তিত্ব ছিলেন যারা কোনো কথা বলছিলেন না এই জন্যে তাদেরকে শ্রদ্ধা করতে গিয়ে তিনি কোনো কথা বলেননি পরবর্তীতে ওমর আদি আল্লাহ তালাহ যখন শুনলেন তখন ওমর আদি আল্লাহ তাকে অনুপ্রেরণা দিয়ে কথা বলছিলেন যে তুমি যদি বলতে হে সন্তান তাহলে এই পুরো পৃথিবীতে যত সম্পদ রয়েছে সব সম্পদ আমাকে যদি দেয়া হতো তাহলে আমি যতটুকু খুশি হতাম তার চেয়ে অনেক বেশি খুশি হতাম যদি তুমি রাসুল্লাহ সাল আলী আসসালাম সামনে এই কথাটি বলতে তেমনিভাবে আমরা ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহ আরেকটি ঘটনা জানি যে এবার ওমর রদি আল্লাহ তালাহ তিনি নিজেই তাহার সামনে উপস্থিত যে সকল সাহাবাই কামরদি আল্লাহ তালাহ এবং অন্যরা মুসলিমরা উপস্থিত ছিলেন তাদেরকে তিনি লক্ষ্য করে বললেন কোরআনের একটি আয়াত উল্লেখ করে যে আয়াওয়াদ্দু আহাদুকুম আন্তাকুন আলহু জান্নাতুমিন আনাব যে এই আয়াত দ্বারা আসলে আল্লাহ সুবাহানুমতালা কি বুঝাতে চেয়েছেন ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহু তিনি বললেন আমার একটি বক্তব্য রয়েছে তিনি বললেন যে ঠিক আছে তুমি বলো কুল ইয়া ইবনা আখি ওয়ালা তু হাক্কির নাফসাক হে আমার ভাতিজা তুমি বলো তুমি তোমার নিজকে ছোট মনে করো না এই যে ওমর রাদি আল্লাহ তালাহুর মতো ব্যক্তিত্ব হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহুর মতো একজন শিশুকে তিনি অনুপ্রেরণা প্রদান করলেন সেখানে সিনিয়র ব্যক্তিরা উপস্থিত ছিলেন সাহবাই কামরাদি আল্লাহ তালাহুমদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ তারা উপস্থিত ছিলেন অনেক বিদ্যান বুদ্ধিমান নেতৃত্ব স্থানীয় এরকম ব্যক্তিরা উপস্থিত ছিলেন কিন্তু তাদের মধ্যেও হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালাহুকে তিনি কথা বলার অনুমতি দিলেন এর মাধ্যমে ইবনে আব্বাসের মতো ব্যক্তিত্ব পরবর্তীতে তৈরি হয় যিনি তার জ্ঞানের মাধ্যমে তৎকালীন বিশ্বকে নেতৃত্ব প্রদান করেছিলেন আমরা দেখি যে রাসুল্লাহ সাল আলী আসালাম এভাবে অনেককেই তিনি উৎসাহ প্রদান করেছেন যাতে তারা তাদের কথাগুলো বলে থাকে আমরা এই জায়গায় দেখি ইবনে আবেদিন রাহেমাহুল্লাহ অত্যন্ত বিখ্যাত পণ্ডিত এবং ফকিহ তিনি একবার ইউহাদ্দিস ইবনাহু আন্নাশাতিহি তিনি তার ছেলেকে বলছিলেন যে তিনি কিভাবে ইবনে আহাবিদিনের মতো এত বিশাল বড় ব্যক্তিত্বে তিনি পরিণত হয়ে গিয়েছিলেন তিনি বললেন যে আমার পিতা সাধারণত তিনি কানে ইয়াস্তরি লাহু কুল্লা কিতাবিন আহাদা যে সবগুলো বই যেই বই তিনি চাইতেন সেই বই তার পিতা তাকে কিনে দিতেন এবং তাকে বলতেন যে ইস্তারি মাহবাদ আলা মিনাল কুতুব তোমার যেই কিতাব বা যে গ্রন্থ কিনতে মনে চায় সেটি তুমি কেন ওয়ান আদফাউলাকা আসামানা আমি এটির মূল্য প্রদান করব ফাইন্নাকা আহিয়াইতামা আমাত্তুহু আনামিন সিরাতি সালাফি কারণ তুমি এই আমার পরে আমার যে পূর্বপুরুষ যারা রয়েছে তাদের যে সিরা তাদের জীবনী এটা অবশ্যই অবশ্যই তুমি পুনর্জীবিত করবে ফাজাকাল্লাহ আল্লাহ আলা খায়রানিয়া ওয়ালাদি এই কথা বলে তিনি তার সন্তানকে উৎসাহ প্রদান করতেন যে আমার পূর্বপুরুষরা যে জ্ঞান রেখে গিয়েছে সে জ্ঞান তুমি পুনর্জীবিত করবে অতএব তোমার উচিত তুমি যেই বই কিনতে চাও যে গ্রন্থই কিনতে চাও আমি সেটি তোমাকে কিনে দেব এবং এর মাধ্যমে তিনি প্রচুর পরিমাণ বই প্রচুর পরিমাণ গ্রন্থ তার পূর্বপুরুষদের লিখিত অর্থাৎ ওলামাই কেরাম তার আগে যারা ওলামাই কেরাম এসেছেন তাদের গ্রন্থগুলি তিনি কিনে দিলেন এবং এর উপর ভিত্তি করে তিনি এত বিশাল বড় পণ্ডিতে পরিণত হয়েছেন এবং তিনি তার সন্তানকে দেখিয়ে বলতেন যে এই যে গ্রন্থগুলো দেখছ এই গ্রন্থগুলো আমার পিতা আমাকে কিনে দিয়েছেন এবং তিনি আমাকে উৎসাহ দিয়েছেন যাতে আমার পূর্বপুরুষ যারা রয়েছে বা আমাদের পূর্বে যারা ওলামাই কানাম স্কলার যারা এসেছেন তাদের তাদের জ্ঞানগুলোকে যাতে আমি পুনর্জীবিত করি এবং আমি তাই করার চেষ্টা করেছি তো এই যে অনুপ্রেরণা সামান্য একটি কথা ইবনে আবেদিন এর পিতা ইবনে আবেদিনকে লক্ষ্য করে বলেছিলেন তার কারণে ইবনে আবেদিনের মতো এত বিশাল বড় পণ্ডিত বা বিশাল বড় ব্যক্তিত্বের আমরা জন্ম দেখতে পাই তো প্রিয় দর্শক এই আলোচনা আমরা গত পর্বে করেছিলাম আজকের এই পর্বে আমরা যে দুটো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তার একটি হচ্ছে যে শিশুদেরকে বেশি বেশি প্রশংসা করতে হবে অনুপ্রেরণার এটি কিন্তু একটি দিক অর্থাৎ সে যদি কোনো ভালো কাজ করে তাহলে তাকে প্রশংসা করা যদি কোনো সুন্দর কাজ করে তাহলে তাকে আরও বেশি প্রশংসা করা এবং তার তার বিভিন্ন ভালো দিকগুলো তার সামনে তুলে ধরা তার যে শক্তিমত্তার দিকগুলো রয়েছে তার যে স্ট্রং পয়েন্টসগুলো রয়েছে সেগুলো আরও তার সামনে অনেক বড় করে উপস্থাপন করা তাহলে সে আরও অনুপ্রাণিত হবে ভালো কাজ করার জন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে শিশুর তার মানবিক বিকাশের জন্য তার মানসিক বিকাশের জন্য তার মনস্তাত্ত্বিক বিকাশের জন্যে তার মেধা বুদ্ধি এবং তার বিবেককে আরও শানিত যদি আমরা করতে চাই যদি তার অনুভূতিগুলোকে আমরা আরও তীব্র করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা তাকে প্রশংসা করতে হবে যদি আমরা তার জীবন লাইফস্টাইলকে তার কর্মপদ্ধতিকে তার কর্মপরিচালনাকে তার কার্যকলাপগুলোকে যদি আমরা আমরা যদি আরও সুন্দর করতে চাই আরও পারফেক্ট করতে চাই সে আরও আরও আরও উত্তমভাবে কাজগুলো সম্পাদন করুক আরো এক্সেলেন্টলি কাজগুলো করুক এটি যদি আমরা চাই তাহলে অবশ্যই অবশ্যই তাকে আমাদের অনুপ্রেরণা দিতে হবে এবং তার প্রশংসা করতে হবে রাসুল্লাহ সাল আলী আসসালাম যিনি সর্বোত্তম মনোবিজ্ঞানী ছিলেন যিনি সবচেয়ে বড় চাইল্ড সাইকোলজি অর্থাৎ শিশু মনোবিজ্ঞান নিয়ে যার সবচেয়ে বেশি জ্ঞান দক্ষতা এবং প্রাজ্ঞতা ছিল তিনি আমাদেরকে দেখিয়েছেন যে শিশুদেরকে কিভাবে প্রশংসা করতে হবে তাদেরকে কিভাবে অনুপ্রেরণা প্রদান করতে হবে ইমাম বুখারি রহমুল্লাহ ইবনে অমর আদি আল্লাহ তালাহ থেকে একটি হাদিস বর্ণনা করেন তিনি বলেন যে কান রাজুলফি হায়াতিন নবী সাল আলী ওয়াসাল্লাম ইদা রুয়ান কাসহা আলা রাসুলিল্লাহি সাল আলী ওসাল্লাম রাসুল্লাহ সাল আলী ওসালামের যুগে কোনো ব্যক্তি যদি কোনো স্বপ্ন দেখত তখন তিনি সেটি রাসুল্লাহ সাল আলী ওসালামের কাছে বর্ণনা করতেন রাসুল্লাহ সাল আলী ওসালামের একটি আদাত ছিল আদাত শরীফা ছিল যে তিনি ফজরের নামাজের পর প্রতিদিন ফজরের নামাজের পর তিনি মুসল্লিদের দিকে ফিরে তিনি বসে তারপরে বলতেন আজ তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছ অতএব তিনি সেই স্বপ্নের ব্যাখ্যা তিনি করতেন অথবা তিনি নিজে কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্নটি তিনি তাদের সামনে উল্লেখ করতেন ইবনে ওমর আদি আল্লাহ তালাহু বলেন যে আমার মনে হলো আমি খুব প্রত্যাশা করছিলাম আমি যদি একটি স্বপ্ন দেখতাম এবং আমি যদি সেই স্বপ্নটি রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের কাছে বর্ণনা করতে পারতাম আমি তো আসলে যুবক আমি আসলে শিশু বা কিশোর আমার মনে চাচ্ছিল এমন কোনো ঘটনা বা স্বপ্ন দেখে রাসুলকে বর্ণনা করা একদিন আমি মসজিদে শুয়েছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলী আসলামের যুগেই অতএব আমি সেই শো অবস্থায় আমি একটি স্বপ্ন দেখলাম যে দুজন ফেরেস্তা এসে আমাকে তারা ধরলো ধরে তারা আমাকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে গেল ফাইদান হিয়া বি আমি তখন দেখলাম যে এই জাহান্নাম এটি কাগজ যেরকম বোটে রাখা হয় এরকমভাবে মনে হচ্ছে এটা ফোল্ডিং করে রাখা হয়েছে এবং ওয়াইদান লাহা কারনানে আমি তখন দেখলাম এটি দুটো শিং রয়েছে মনে হচ্ছে যেন দুটো শিং ওয়াইদান ফিহা উনাসুন কদা আরাফতহম এর মধ্যে অনেক লোক আমি দেখলাম যে জাহান্নামে তারা পতিত যাদের অনেককে আমি চিনি ফাজালতু আকুল আমি তখন বলতে লাগলাম আউজুবিল্লাহ মিনান্নার আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি আমি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছি কল ফালাকি ফালাকিনা মালাকুন আখার তখন আরেকজন ফেরেস্তা আমাদের ফালাকিয়ানা মালাকুন আখার আমাদের সাথে সাক্ষাৎ হলো আরেক ফেরেস্তার ফাকল তখন তিনি আমাকে বললেন তুমি কেন ভয় পাচ্ছ ফাঁকা সস্তুহা এতটুকু আমি স্বপ্ন দেখলাম যে একজন ফেরেস্তে আমাকে বললো তুমি ভয় পাচ্ছ কেন তখন আমি এই ঘটনাটি হাফসা রাদি আল্লাহ তালানহা তার বোন ওমর আদি আল্লাহ তালাহ মেয়ে এবং রাসুল্লাহ সাল্লাহ হোসেমের স্ত্রী তিনি হাফসার আদি আল্লাহ তালাহার কাছে বর্ণনা করলেন কারণ সরাসরি তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাছে এই স্বপ্নটি বলার মতো সাহস তিনি করতে পারলেন না যে তার হতে পারে কোনো ভুল হয়ে যাবে এই জন্য তিনি তার বোনকে গিয়ে বললেন বোন যিনি রাসুল স্ত্রী সাল্লাহ আলহি ওসাল্লাম তাকে তিনি যাতে তার কাছে এই ঘটনাটি বর্ণনা করেন তখন রাসুল্লাহ সাল আলী ইসলামের কাছে হাফসারদি আল্লাহ তালাহার ঘটনাটি বর্ণনা করলে হাফসারদি আল্লাহ তালহার কাছে রাসুল ইসলাম বললেন নেমার আবদুল্লাহ মিনাল্লাইলি আবদুল্লাহ কত ভালো ছেলে কত ভালো ছেলে কত সোনালী শিশু আবদুল্লাহ আসলে সে যদি রাতে যদি সালাত আদায় করতো সে যদি সালাত তাহাজুদ বা কেয়ামুল্লাহ যদি করত কত ভালো ছেলে আবদুল্লাহ দেখুন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটা হচ্ছে যে তিনি আবদুল্লাহ এবনে অমর আদি আল্লাহ আনহুমা সম্পর্কে বললেন নেয়ামাল আব্দ আবদুল্লাহ নেয়ামাল আব্দ রাজুল আবদুল্লাহ আবদুল্লাহ কত ভালো ছেলে কত ভালো শিশু কত ভালো সোনালী ব্যক্তি সোনালী শিশু রাসুল্লাহ সাল আলী আসসালামের এই কথা শোনার পর যখন আবদুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহ এই কথা শুনলেন এরপরে আর তিনি কখনোই রাতে সামান্য সময় ছাড়া আর ঘুমাতেন না আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে শুধুমাত্র সামান্য সময় তিনি ঘুমাতেন আর বাকি সময়টি তিনি দাঁড়িয়ে সালাত আদায় করার মাধ্যমে তিনি তার রাতটি কাটিয়ে দিতেন এই জায়গাটিতে প্রিয় দর্শক আমরা যেটি বুঝতে পারলাম আমরা যেটি দেখতে পারলাম যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য একটু প্রশংসা সামান্য একটু অনুপ্রেরণা কিভাবে আবদুল ইবনে ওমরের গোটা লাইফস্টাইলকে চেঞ্জ করে দিল এইভাবে আমাদেরকে অত্যন্ত অত্যন্ত আপনার মোনাসিবভাবে অর্থাৎ প্রাসঙ্গিকভাবে এবং যতদূর প্রয়োজন ততটুকু এবং যখন প্রয়োজন উপযুক্ত সময়ে উপযুক্তভাবে পরিমিতভাবে যথেষ্ট পরিমাণে এবং ভারসাম্যপূর্ণভাবে আন্তরিকতার সাথে শিশুদের প্রশংসা করতে হবে এবং এই প্রশংসার ক্ষেত্রে কোনো কোনো কার্পণ্য করা যাবে না এবং এই কার্পণ্য আসলে শিশুদেরকে তাদের অনেক বড় হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটি নষ্ট করে দেয় আমরা যদি শিশুদেরকে অত্যন্ত ফলবান অত্যন্ত সফল সোনালী ব্যক্তিত্বে পরিণত করতে চাই তাহলে তাদেরকে অবশ্যই অবশ্যই প্রশংসা করতে হবে আমরা দেখব যে রসুল্লাহ সাল আলী আসসালাম একজন শিশু যিনি আরবি এবং সুরিয়ানি ভাষা দুটো ভাষায় তিনি দক্ষতা অর্জন করলেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের খেদমাতের উদ্দেশ্যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসলাম খন্দকের যুগে যুদ্ধের সময় তাকে বললেন আমা ইন্নাহু ন্যায়মাল গোলামু আম্মা ইন্নাহু ন্যায়ামাল গোলাম আরে কত সুন্দর ছেলেটি কত সুন্দর বালক কত সুন্দর ইয়াং ম্যান কত সুন্দর শিশু কত সুন্দর সোনালী শিশু এইভাবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম এই শিশুর যখন প্রশ্ন প্রশংসা করেন তখন এই শিশু এই ভাষাগুলোতে এতটা দক্ষতা এবং প্রাজ্ঞতা অর্জন করে যেটি তৎকালীন যুগে অতুলনীয় ছিল অতএব এই এই জায়গাটিতে আমরা যেটি বুঝতে পারি তা হচ্ছে আমাদের শিশুদেরকে অবশ্যই অবশ্যই আমাদের প্রশংসা করা দরকার আমরা জানি যে প্রিয় দর্শক একটি ঘটনা আপনি জানেন যে আইনস্টাইনের বিষয়টি যদিও আমাদের এই আলোচনায় সেটি খুব বেশি প্রাসঙ্গিক নয় কিন্তু তারপরেও ঘটনার সাথে তার কিছু প্রাসঙ্গিকতা রয়েছে আইনস্টাইনের কাছে আইনস্টাইন যখন অনেক বিখ্যাত পণ্ডিতে পরিণত হন এবং বিজ্ঞানে বিজ্ঞান হিসেবে সারা পৃথিবীতে সমাদৃত তার যে তার যে বিভিন্ন থিওরি এই থিওরিগুলোকে কেন্দ্র করে অনেক কিছু আবিষ্কার ইন দ্য মেন টাইম হয়ে গিয়েছে তখন একদিন আইনস্টাইন তিনি তার রিডিং রুমে বা তার স্টাডি রুমে ঢুকে একটি চিঠি পেয়ে গেলেন যে চিঠিটি আসলে তিনি যখন স্কুলের ছাত্র তখন তার স্কুলের হেডমাস্টার তার মাকে উদ্দেশ্য করে পাঠিয়েছিল সেটি চিঠি তিনি সেভাবে খুব সংরক্ষণ করে খুব খুব সযতনে তিনি রেখে দিয়েছেন এই চিঠিটি তার হাতে পড়লো চিঠিতে তার আগে কখনো পড়া হয়ে ওঠেনি চিঠিতে আসলে কি লেখা ছিল হঠাৎ করে তার মনে পড়ে গেল তার হেডমাস্টার তার মায়ের কাছে একটি চিঠি লিখেছিলেন মা চিঠিটি পড়ে বলেন যে বাবা তোমার হেডমাস্টার তো তোমার অনেক প্রশংসা করেছে বলেছে যে আপনার ছেলে অনেক মেধাবী অনেক বুদ্ধিমান সে আমার আমাদের স্কুলে যে সকল পড়াশোনা আছে আমরা যে সিলেবাসে পড়াই এগুলোর চেয়ে অনেক বেশি বুদ্ধি মেধা তার রয়েছে আমাদের শিক্ষকরা যারা আছেন আমাদের শিক্ষকরা তাকে পড়ানোর আসলে যোগ্যতা রাখেন না কারণ তার মেধা অনেক অনেক বেশি তাকে আরও অনেক ভালো স্কুলে ভর্তি করানো দরকার তাকে আরও ভালো সিলেবাসে পড়ানো দরকার সে খুবই শান্ত ভদ্র আমাদের এখানে পরিবেশটি তার জন্য উপযুক্ত নয় অতএব আপনি অন্য ভালো কোনো স্কুলে নিয়ে তাকে ভর্তি করান এইরকম একটি চিঠি লিখেছিল তার মা বললেন যে হ্যাডমাস্টার ওই চিঠিটি লিখেছে তখন আইনস্টাইন সে কথাটি মনে পড়ে গেল আইনস্টাইন এবার চিঠিটি খুললেন খুলে তিনি তো খুবই আশ্চর্য হয়ে গেলেন যে আসলে চিঠিতে কথা লেখা ভিন্ন যে আপনার ছেলেটি খুবই দুষ্ট আপনার ছেলে কোনো পড়াশোনা পারে না তাকে আমরা যেটি তাকে দেই তাকে আমরা অঙ্ক দেই তাকে আমরা বিজ্ঞান দিই তাকে আমরা ইতিহাস দিই কোনো কিছুতে সে ভালো করছে না অতএব আমরা তার সিট আমাদের স্কুল থেকে তার নাম বাদ করে বাদ দিয়ে দিলাম তাকে স্কুল থেকে আমরা বহিষ্কার করলাম আপনি অন্য কোথাও তাকে ভর্তি করান আইনস্টাইন এই লেখাটি পড়ে চিঠিটি পড়ে তিনি তো খুবই অবাক হয়ে গেলেন যে চিঠিতে লেখা এক কথা কিন্তু তার মা তো তাকে ভিন্ন কথা শুনিয়েছে তখন আইনস্টাইন মনে পড়ে গেল তার মা যদি এই চিঠিতে যা লেখা ছিল সত্যিকার অর্থে তাই যদি তাকে পড়াশোনাত পড়িয়ে শোনাতো তাহলে আজকের আইনস্টাইনে তিনি পরিণত হতে পারতেন না তবে এই যে মায়ের সামান্য একটি অনুপ্রেরণা একজন গর্ধব একজন স্টোপের একজন একজন অমেধাবী আইনস্টাইন বিশাল বড় মেধাবী আইনস্টাইনই পরিণত হয়েছে এটি কারণ হচ্ছে মায়ের সামান্য একটু প্রশংসা সামান্য একটু অনুপ্রেরণা অতএব আমরা আমাদের সন্তানদেরকে অনুপ্রেরণা প্রদান করতে যাতে কখনোই কোনোভাবে যাতে আমরা কার্পণ্য না করি প্রিয় দর্শক এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব বলেছি সেটি হচ্ছে যে শিশুদের সাথে অবশ্যই আমরা শিশু সুলভ খেলাধুলা করব আনফর্চুনেটলি আমাদের অবস্থাটি এরকম দেখা যায় যে আমরা আমাদের শিশুদের সাথে খেলাধুলা করতে চাই না আমরা শিশুদেরকে খেলার উপকরণ না দিয়ে বরং আমরা তাদেরকে অন্য কোনো কিছুতে ব্যস্ত রাখতে চাই আমরা শিশুদেরকে এমনভাবে ট্রিট করি যে এরা যেন পরিণত ব্যক্তিতে পরিণত হয়েছে এরা মনে হয় যেন বড় হয়ে গেছে এরা মনে হয় ইয়াং অথবা এইজেড হয়ে গেছে তাদের অনেক বয়স হয়েছে তাদের কাছ থেকে প্রত্যাশাটা আমরা সেটি করি আমাদেরকে মনে রাখতে হবে এরা এখনও শিশু অতএব তাদের সেই যে শিশু সুলভ যে আচরণ সে আচরণ তাদের থাকবেই সে আচরণ যদি তাদের মধ্যে না পাওয়া যায় না থাকে তাহলে মনে রাখতে হবে বুঝতে হবে যে সেখানে কোনো প্রবলেম রয়েছে তার ফিজিক্যাল গ্রোথ তার সাইকোলজিক্যাল গ্রোথ এর মধ্যে কোনো সমস্যা রয়েছে সেই জন্য শিশুর কাছ থেকে শিশু সুলভ আচরণে আমাদেরকে প্রত্যাশা করতে হবে বা শিশু সুলভ আচরণে তার মধ্যে আমাদের বা তার জন্য এরকম একটি পরিবেশ তৈরি করতে হবে এবং এই জন্যে শিশুদের সাথে খেলাধুলা করা এবং শিশু সুলভ খেলাধুলা করা এটি আমাদের জন্য উত্তম তাহলে তার মধ্যে যে সুপ্ত গোপন প্রতিভা রয়েছে তার মধ্যে যে অনেক প্রভূত সম্ভাবনা রয়েছে অভূতপূর্ব শক্তি যে তার মধ্যে আল্লাহ সুবাহানুয়া তালা দিয়ে দিয়েছেন সেগুলো רגל כאילו רומש সেগুলোর বিকাশ ঘটবে আমরা দেখি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম শিশুদের সাথে তিনি শিশু সুরক্ষ খেলাধুলা করেছেন অর্থাৎ তাদের উপযুক্ত তাদের উপযোগী যে খেলাধুলা রয়েছে সেই খেলাধুলা তিনি করেছেন আমরা এখানে আলোচনা করব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হাসান এবং হোসেন রেদি আল্লাহ তাল আনহু এই দুই আনহুমা এই দুজনের সাথে তিনি কিভাবে খেলাধুলা করেছেন কখনো কখনো তিনি ঘোড়ার মতো তিনি ঘোড়ার মতো হেঁটেছেন হামাগুড়ি দিয়ে এবং এই দুজনকে তিনি তার যে পিঠির উপর তিনি চড়িয়েছেন যেমনি এভাবে ঘোড়ার উপর চড়া হয় কখনো কখনো তিনি তাদেরকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন তাদেরকে তিনি ঘুরতে বেরিয়েছেন কখনো কখনো আমরা দেখি আব্বাস রদি আল্লাহ তালাহ ছেলেদের সাথে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শিশু সুলভ খেলা খেলেছেন অন্য সকল শিশুদের সাথেও রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের খেলাধুলা আচরণ তাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের সাথে উঠা বসা করেছেন যেমনিভাবে শিশুদেরকে যেমনিভাবে শিশুরা করে থাকে যেমনিভাবে শিশুরা এই কাজগুলো প্রত্যাশা করে থাকে অতএব আমরা রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে দেখব যে তিনি শিশুদের সাথে শিশু সুলভ খেলাধুলা বা শিশু সুলভ আচরণ করার ক্ষেত্রে তিনি একটি ইউনিভার্সাল ডিক্লারেশন তিনি প্রদান করেছেন একটি তিনি শাশ্বত বক্তব্য বা শাশ্বত মূলনীতি তিনি প্রদান করেছেন এই মূলনীতিটি হচ্ছে ইবনে আসাকে রাহমুল্লাহ আবি সুফিয়ান আল্লাহ তাল আনহু থেকে বর্ণনা করছেন তিনি বলছেন দাখাল তো আলা মুআ যে আমি রাদি আল্লাহ তালহু তার কাছে প্রবেশ করলাম মহুয়া মুস্তালকিন আলা জহরি তিনি তার পিঠের উপর হেলান দিয়ে তিনি শুয়ে ছিলেন ও আলা সদরিহি সবিউন এবং তার বুকে ছিল একটি শিশু একটি বুকে তার বসা একটি শিশু এবং তিনি হেলান দিয়ে পিঠির উপর হেলান দিয়ে তিনি শুয়েছিলেন আও সবিয়তুন আগি বহু যে আও সবিয়তুন তুনাগিহি অথবা ছিল একজন ছেলে শিশু অথবা একটা কন্যা শিশু ছিল তিনি তার সাথে খেলাধুলা করছিলেন শিশুর মতো করে তিনি তার সাথে খেলছিলেন ফাকুল তো তখন আমি বললাম ইবনে আসাকে রাহমুল্লাহ আবু সুফিয়ান বাদি আল্লাহ তালা তিনি থেকে বর্ণনা করছেন যে তখন আমি বললাম আমতে আনকা হা দা ইয়া আমির আল মোমেন হে আমিরুল মোমেনিন এই শিশুটিকে আপনি আপনার কোল থেকে সরিয়ে দিন তখন তিনি বললেন সামে তো রাসুল আল্লাহ সাল্লাম মোয়াবির আদি আল্লাহ তখন তিনি বলছেন যে আমি রসুল ইসলামকে বলতে শুনেছি মান কান আল্লাহ সবিউন ফাল্লিয়াতা সব আলাহু কারো যদি কোনো শিশু থাকে তাহলে সে যাতে শিশুর মতো করে শিশু সুলভ আচরণ শিশু সুলভ খেলাধুলা তার সাথে করে তো এই হচ্ছে মূল প্রিয় প্রিয় দর্শক মূলনীতি যে মান কান আল্লাহু সবিউন ফাল্লিয়াতা সব আলাহু কারো যদি কোনো শিশু থাকে তাহলে সে শিশুর মতো করে তার সাথে আচরণ করবে এই আমাদের মূলনীতি নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের আলোচনা শেষ করব এখানে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম তা হলো শিশুদের সাথে শিশু সুলভ আচরণ এবং শিশুর মতো করে তাদের সাথে খেলাধুলা করা খেলার আয়োজন করা এটা তার মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি প্রিয় দর্শক আমরা এই আলোচনা ইনশাআল্লাহ আগামী পর্বে অব্যাহত রাখবো সেই পর্বে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ ও আখির আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত